শামসুদ্দোহা আসসালাম বদরুদ্দোজা আসসালাম নুরুল হুদা আসসালাম আসসালাম শামসুদ্দোহা আসসালাম বদরুদ্দু যা আসসালাম নুরুল হুদা আসসালাম আসসালাম শামসুদ্দোহা আসসালাম বদরুদ্দু যা আসসালাম নুরুল হুদা আসসালাম আসসালাম তোমার দরুদ পড়ে আল্লাহ তালা ফেরেশতা কুল গাহে সল্লে আলা তোমার দরুদ পড়ে আল্লাহ তালা ফেরেশতা কুল গাহে সল্লে আলা নিখিল সৃষ্টি তব পাকদমে নিখিল সৃষ্টি তব পাকদমে ভেজে দরুদ সালাম শামসুদ্দোহা আসসালাম বদরুদ্দুজা আসসালাম নুরুল হুদা আসসালাম আসসালাম শামসুদ্দোহা আসসালাম বদরুদ্দুজা আসসালাম নুরুল হুদা আসসালাম আসসালাম সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর বদন চন্দ্র হতে উজ্জ্বলতর সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর বদন চন্দ্র হতে উজ্জ্বলতর মিষ্ক আম্বর হতে সুবাসধিক মিশক আম্বর হতে সুবাসধিক অধিক তব তনুর ঘাম শামসুদ্দোহা আসসালাম বদরুদ্দুজা আসসালাম নুরুল হুদা আসসালাম আসসালাম আর সে আলায় গেলে মিরাজ রাতে মধুর মিলন হলো খোদার সাথে আর সে আলায় গেলে মিরাজ রাতে মধুর মিলন হলো খোদার সাথে লোভিয়া তোমার পুত চরণ ধুলি লোভিয়া তোমার পুত চরণ ধুলি ধন্য আরশ মাকাম শামসুদ্দোহা আসসালাম বদরুদ্দোজা আসসালাম নুরুল হুদা আসসালাম আসসালাম শামসুদ্দোহা আসসালাম বদরুদ্দোজা আসসালাম নুরুল হুদা আসসালাম আসসালাম খণ্ডিত হলো চাঁদ ইঙ্গিতে কর হুকুমে কলেমা পড়ে মুর্দা পাথর খণ্ডিত হলো চাঁদ ইঙ্গিতে কর হুকুমে কলেমা পড়ে মুর্দা পাথর নবীরানা জাত পেল ঘোর বিপদে নবীর শামসুদ্দোহা আসসালাম বদরুদ্দোজা আসসালাম নুরুল হুদা আসসালাম আসসালাম শামসুদ্দোহা আসসালাম বদরুদ্দোজা আসসালাম নুরুল হুদা আসসালাম আসসালাম সব নবীরা ছুলের তুমি সরদার সৃষ্টির মাঝে নাই মেশাল তোমার সব নবীরা ছুলের তুমি সরদার সৃষ্টির মাঝে নাই মেশাল তোমার খোদার পরেই শামসুদ্দোহা আসসালাম বদরুদ্দোজা আসসালাম নুরুল হুদা আসসালাম আসসালাম শামসুদ্দোহা আসসালাম বদরুদ্দোজা আসসালাম নুরুল হুদা আসসালাম আসসালাম নাশি ঘোর কুফরির তিমিরাধার পৌঁছালে দিকে দিকে নাম আল্লাহর নাশিখোর কুফরির তিমি রাধার পৌঁছালে দিকে দিকে নাম আল্লাহর মস্ত করিলে সবে ইশকে খোদার মস্ত করিলে সব ইশকে খোদার দানি তৌহিদ জাম শামসুদ্দোহা আসসালাম বদরুদ্দোজা আসসালাম নুরুল হুদা আসসালাম আসসালাম পয়গাম শুনাইলে চির শান্তির দিলে গোমরাহে দিশা মহামুক্তির পয়গাম শুনাইলে চির শান্তির দিলে গোমরাহে দিশা মহামুক্তি পেলে আজাদির সাধ নতুন করে পেলে আজাদির সাধ নতুন করে বিশ্ব বন্দি তামাম শামসুদ্দোহা আসসালাম বদরুদ্দোজা আসসালাম নুরুল হুদা আসসালাম আসসালাম ভীষণ বিপদ কালে রোজ মহাশার ও নবী তুমি ছাড়া নাই সাফিয়ার ভীষণ বিপদ কাল রোজ মহাশার ও নবী তুমি ছাড়া নাই সাফিয়ার তুমি পিলাবে সাকি সেই তিয়াশায় তুমি পিলাবে সাকি সেই তিয়াশায় পুত কাউসার জাম শামসুদ্দোহা সালাম বদরুদ্দুজা সালাম নুরুল হুদা সালাম সালাম লোক ডাকিয়া লো পা পাক মদিনায় দাও ও গোঠাই তব মুবারক পায় লও গো ডাকিয়া লও পাক মদিনায় দাও ও গোঠাই তব মুবারক পায় পারে না বিচ্ছেদ ব্যথা সহিতে আর পারে না বিচ্ছেদ ব্যথা সহিতে আর প্রিয় তব গোলাম শামসুদ্দোহা আসসালাম বদরুদ্দোজা আসসালাম নুরুল হুদা আসসালাম আসসালাম শামসুদ্দোহা আসসালাম বদরুদ্দোজা আসসালাম নুরুল হুদা আসসালাম আসসালাম শামসুদ্দোহা আসসালাম বদরুদ্দোজা আসসালাম নুরুল হুদা আসসালাম আসসালাম